সুরাতুল করিয়া বিসমিল্লাহ রহমান রহিম আল করিয়াত সে খটখটকারী বস্তু মাল করিয়াত কি রকম সে খটখটকারী বস্তু ওয়ামা আদরকা আর আপনার কি কিছু জানা আছে মাল করিয়া সে খটখটকারী বস্তু কিরূপ ইয়ামা ইয়াকুনুন নাসু যেদিন মানুষ হয়ে যাবে কাল ফেরশিল মাবসুস বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ওয়াতাকুনুল জিবালু আর পাহাড় সমূহ হয়ে যাবে কাল এহনিল মাংফুস ধ্বনিত রঙ্গিন পশমের ন্যায় ফাম্মামাং অনন্তর যার ভারী হবে মাওয়াজিনুহু ইমানের পাল্লা ফাহুয়া সে তো অবস্থান করবে ফি ঈশাতির রাবিয়া বাসনানুরূপ সুখে ওয়া মান খফাত আর যার হালকা হবে মাওয়াজিনুহু ইমানের পাল্লা ফা তবে তার বাসস্থান হবে হা হুয়া হাবিয়া ওয়ামা আদরাকা আর আপনার কি জানা আছে মা হিয়া হাবিয়া কি নারুন হামিয়া একটি জ্বলন্ত অগ্নি